সোনার চেয়ে এই দামি মাটি শহীদ গাজীর এক মহাঘাটি সোনার চেয়ে এই দামি মাটি শহীদ গাজীর এক মহাঘাটি সোনার চেয়ে এই দামি মাটি শহীদ গাজীর এক মহাঘাটি আছে যে থাসুখেরি আবে আছে যে থাসুখেরি আবে আছে যেথা সুখে নিয়াবে সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ এই মাটির মাঝে পাই যে খুঁজে সুখের ঠিকানা লক্ষ প্রাণের বিনিময়ে বাংলার এই নিশানা এই মাটির মাঝে পাই যে খুঁজে সুখের ঠিকানা লক্ষ প্রাণে বিনিময়ে বাংলার এই নিশানা এই দেশটা সবার অতি আপন এই দেশটা সবার অতি আপন এই দেশটা সবার অতি আপন রূপের নাই রে কোনো সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ এই রূপ কন্যার রূপ দেখিয়া হই যে দিশে হারা নদী নালা না পাহাড় সব কিছু মুগ্ধ করা এই রূপ কন্যার রূপ দেখিয়া হই যে দিশে হারা নদী নালা না পাহাড় সব কিছু মুগ্ধ করা এই দেশকে মোরা ভালোবাসি এই দেশকে মোরা ভালোবাসি এই দেশকে মোরা ভালোবাসি হিংসার নেই কোনো সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সোনার চেয়ে দামি মাটি শহীদ গাজীর এক মহাঘাটি সোনার চেয়ে দামি মাটি শহীদ গাজীর এক মহাঘাটি আছে যেথা সুখেরিয়াবে আছে যেথা সুখেরিয়াবে আছে যেথা সুখেরি আবে সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ সে যে আমাদের বাংলাদেশ অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়